মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد পৃষ্টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আমরা দার্সে হাদিসের ধারাবাহিক যে আলোচনা করে আসতেছিলাম বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম ইবনা হাজার আসকার রহমাতুল্লাহ আলায়ের চমৎকার সংক্ষিপ্তভাবে হাদিসের আলোকে মাসলা আসেল জানার যে একটি সুন্দর কিতাব ইতিমধ্যে আমরা তিনটি পর্ব শেষ করেছি পবিত্রতার পর্ব সালাদ পর্ব এবং জানাজা পর্ব আমরা শেষ করেছি এবার আপনাদের জন্য যা উপহার সেটি হলো কিতাবুজ জাকা জাকাত পর্ব দ্বিতীয় হিজড়ির প্রথম দিকে জাকাত ফরজ হয়েছে কে বলেছেন যারা মক্কাতে এই জাকাত ফরজ হয়েছিল আর মদিনায় গিয়ে বিস্তারিত বিধান জানানো হয়েছে তাহলে মদিনার হিজরতের পরে দ্বিতীয় হিজড়ির শুরুতে এই জাকাতের ফরজের বিস্তারিত বিধান সম্মত করে দেওয়া হয়েছে বিস্তারিত এর বর্ণনা এসেছে বাকি এটা ফরজের ক্ষেত্রে মক্কাতেই হয়েছিল এ ধরনের কথা ওলামা ইকরাম বলেছেন জাকাত শব্দের অর্থ হল বেড়ে যাওয়া বা পবিত্র হওয়া বেড়ে যাওয়া অর্থ যে যখন আপনি টাকা দিবেন গরিব মিসকিনকে আপনার অর্থের একটা অংশ তাদেরকে দিয়ে দেবেন এর মাধ্যমে মহান রব্বুল্লা আলমিন আপনার সম্পত্তিতে আল্লাহ বরকত দিবেন আর এজন্য এই টাকা আপনার বাড়তে থাকবে এই জন্য আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন কোনো দান খাইরাত মানুষের কি করে না মালকে কমিয়ে দেয় না বরং বাড়িয়ে দেয় তাহলে জাকাত মানে যে বেড়ে যাওয়া এই একটা অর্থ আপনি যখন গরিব মিসকিনকে দিবেন ওই গরিব মিসকিন ওই টাকাটা থেকে বাড়িয়ে আরও কিছু করবে আপনার কাছে থাকলে হয়তো অনেক টাকার মধ্যে সেটা কর্তুক বাড়ত তার যে বাড়বে খাওয়া দাওয়া করবে এখান থেকে অনেক কিছু করবে আপনার নাকি বাড়তে থাকবে আর জাকাত মানে হলো পবিত্রকরণ আপনার সম্পদকে পবিত্রকরণ আপনার মনের মধ্য থেকে যে বখিল ভাব এটাকে দূর করুন এর মাধ্যমে আপনার সম্পদকে পবিত্র করে দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন এবং আপনার মনকে আর গরিবের মনের যে হিংসা বিদ্বেষ থাকতে পারে বড়লোকের এত আছে আমার নাই সেগুলো কিন্তু দূর হয়ে যায় পবিত্র হয়ে যায় যাই হোক এই হলো শাব্দিক অর্থ এই জাকাতের সামাজিক জাকাতের সামাজিক যেমন কিছু ফায়দা রয়েছে এখানে অর্থনৈতিক ফায়দা রয়েছে এই জাকাতের মাধ্যমে আপোষের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয় গরিব এবং বড়লোকের মধ্যে সেতু বন্ধন হয় এই জাকাত অর্থনীতি ব্যবস্থা এটাই হলো মানুষের কল্যাণ এটা হলো মঙ্গল এটা আল্লাহ খুশি হন এবং জাকাত যেটা হয় সেটা আল্লাহ বাড়ান রিবা আল্লাহ রব্বুল আলমিন কি করেন রিবা সুদকে ধ্বংস করে দেন যেটা আমরা আজ দেখতে পাচ্ছি ওয়ুরবিস আপনার দান খাইরাত আপনার জাকাতকে তিনি বাড়াতে থাকেন কাজেই জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে উপকৃত হবেন সবাই ধনী গরিব ছোট বড় মুসলিম অমুসলিম সবাই অর্থনীতিতে তাদের অবস্থা ফিরে আসবে সুন্দর মনে রাখতে হবে ইসলামী অর্থনীতির মূল চাকা যেমন জাকাত আর একটা কথা মনে রাখতে হবে এই অর্থ করি টাকা পয়সার মালিক মূলত আল্লাহ আল্লাহ তিনি আপনাকে আমাকে কেয়ারটেকার বানিয়েছেন কিছু সময়ের জন্যে ভোগ করার জন্য দিয়েছেন আজ আমার হাতে আছে চলে গিয়ে আরেকজনের হাতে হবে আজকের বড়লোক কালকের গরিব কালকের গরিব আজকের বড়লোক কাজেই আমরা আমাদের পাশে যারা গরিব দুঃখী এদের কথা ভুলে যাব নিজে অট্টালিকা বানাবো টাকার পাহাড় গড়ব আর আমার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যেই আমার প্রতিবেশীর মধ্যে আমার মুসলিম ভাই বেরাদের মধ্যে বা আমার যারা আশেপাশে আছে এরা না খেয়ে মারা যাবে এটা হতে পারে না তাই মহানব্বুল আলমিন অর্থনীতির ভারসাম্যকে বজায় রাখার জন্যে জাকাত ব্যবস্থা চালু করলেন আর এই জাকাত এটা ছোটখাটো বিষয় নয় বরং ইসলামের যে পাঁচটি রুকন রয়েছে পাঁচটি পিলার রয়েছে স্তম্ভ রয়েছে তার অন্যতম তৃতীয় পিলার প্রথম হলো তৌহিদ দুটি সাক্ষ্য প্রদান করা দ্বিতীয় হলো সালাদ কায়েম করা আর তিন নম্বরে হচ্ছে জাকাত প্রদান করা চার নম্বরে সিয়াম পালন করা রমজানের আর পাঁচ নম্বরে যার সামর্থ্য আছে আল্লাহর ঘরের হজ করা তাহলে তিন নম্বর রুকুন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে সালাতের সাথে জাকাতকে কতবার উল্লেখ করেছেন ওয়াকিমুসালাহ ওয়াতুজাকা ওয়ারখাউমার রাখিন আল্লাহ রব্বুল আলমিন কি করলেন জাকাতকে ফরজ করে দিলেন কাজে এই ফরজ জাকাত যাদের প্রতি ফরজ হয়ে যাবে এর শর্ত কি এর মশালা কি কোন কোন জিনিসে জাকাত দিতে হবে এই নিয়ে এবার আপনাদের কাছে আমাদের দার্সে হাদিস আমরা শুরু করছি প্রথম হাদিসটি হচ্ছে আনিবিন আব্বাস আল্লাহ তার আনহুমা আন্নান নবী সাল্লামা বাসা মুআদান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাল ইয়ামান فذكر الحديث وفيه أن الله قد افترض عليهم صدقة في أموالهم تؤخذ من أغنيائهم فترد على فقرائهم متفق عليه واللفظ للبخاري আব্দুল আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসালাম মোয়াজ বিন জাবাল রাজি আল্লাহ তালা আনহুকে শুধু ইমান দেশে পাঠাই দিলেন দাওয়াতের কাজে ওইখানে তাদেরকে দিন শিখাবের জন্য তাদেরকে দিনের মাসলামাসেল জানাবের জন্যে আজ আমাদের দায়ের প্রচণ্ড অভাব মানুষকে দিন শিখাবে কোরআন হরিসের আলোকে এর প্রচণ্ড অভাব আমাদের দেখা যায় আজ যখন সঠিক দিন শিখাবের মানুষ নেই তখন যে যেভাবে পারছে যা যতটুক সম্ভব হচ্ছে সেইভাবে সহি জয়ীফ আর উল্টো পাল্টো সব আমাদের কাছে গরমিল হয়ে যাচ্ছে খিচুড়ি হয়ে যাচ্ছে আল্লাহর নবী আলিসালাম তিনি এইভাবে দায়ী প্রেরণ করতেন আবু মুসা আশারিকে পাঠিয়েছিলেন মাজবিন জাবালকে ইয়ামানে পাঠিয়েছিলেন দাওয়াত করার জন্য অনেক লম্বা আদেশ প্রথম তাওহিদের দাওয়াত দেবে তারা যদি মেনে নেয় তারপরে সালাদ পাঁচক্ত ফরজ বলে দেবে সেটাও যদি মেনে নেয় তিন নম্বরে এই লম্বা হাসি বলেছিলেন আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম সাদাকা ফি আমু আলিহিম তুমি ওদেরকে জানিয়ে দিবে মহাজবিন জাবাল তোমাদের যে সম্পদ আল্লাহ দান করেছেন এই সম্পদে তিনি জাকাত খরচ করে দিয়েছেন তো খাদমিন আগ্নিয়াহিম তাদের আগ্নিয়া যারা লোক যাদের অর্থ সম্পদ আছে তাদের অর্থ থেকে জাকাতের একটা অংশ বের করে নিবে ফাতুরাদ্দালা ফোকারাহিম এবং ওইখানের যারা গরিব দুঃখী অভাবী ফকির মিসকিন তাদের কাছে ওই জাকাতের টাকার পয়সাগুলি বন্টন করে দিবে তাহলে দ্বারা বোঝা গেল জাকাত ফরজ তিন নম্বর রুকুন এটা নিতে হবে বড় লোকদের কাছ থেকে গরিবদের সম্পদ নাই কিসের জাকাত দেবে আর ওই জাকাতের পয়সা যেই বড় লোকদের থেকে নেওয়া হবে ওইখানের যারা গরিব দুঃখী তাদেরকেই দিতে হবে এবং এটা সরকারি পর্যায়ে তার ব্যবস্থাপনা থাকতে হবে ইসলামী স্টেট যদি হয় সরকার যদি হয় তাহলে এই ব্যবস্থা থাকতে হবে যদি ওইখানের গরিব মিসকিন না পাওয়া যায় বা ওইখানের চাইতে অন্য কোথাও কোনো বিপদ আপদ হয়েছে বা অন্যখানের লোকজন বেশি প্রয়োজন তাহলে সরকার তিনি দেখবেন যে ওইখানের ফকিরদেরকে না দিয়ে অন্য জায়গায় যে অভাব সমস্যা সেখানে স্থানান্তর করা যাবে কিনা প্রয়োজন যদি বেশি থাকে সমস্যা বেশি থাকে এক্ষেত্রে ওলামারা জায়েজ বলেছেন তবে ওইখানেই যদি গরিব মিসকিন থাকে তাদের সমস্যা থাকে প্রয়োজন থাকে তাহলে ওই ফকিররাই বেশি হকদার যাতে করে ওইখানের গরিব আর বড়লোকদের মধ্যে একটা সেতু বন্ধন হয়ে যায় তাদের মধ্যে আপোষে কোনো হিংসা বিদ্বেষ না থাকে গরিবরা বড়লোকদের একটা অল্প স্বল্প অঙ্কের পয়সা দিয়ে তাদের প্রয়োজন মেটাতে পারে এ ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন ইমাম বুখারির শব্দ দ্বারা এখানে ইমাম ইবনা হাজাস রহমতুল্লাহ রায় হাদিস লিখেছেন ওয়ানাসিন রাজি আল্লাহ তালান আন আন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন كتب له هذه فريضة الصدقة التي فرضها رسول الله صلى الله عليه وسلم على المسلمين আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জন্য একটি কিতাব লিখে দিলেন একটি লম্বা দীর্ঘ জাকাতের যা আল্লাহর নবী ফরজ করেছেন মুসলমানদের প্রতি মুসলমানদের প্রতি জাকাত ফরজ করে দিয়েছেন সেই মর্মে একটি বই বা একটা চিঠি লিখে দিলেন কার জন্যে আনাস রাজি আল্লাহ তালা আনহর জন্যে এর মধ্যে কি ছিল যেটা আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে নির্দেশ করেছেন এই জাকাতের কত কি হলে জাকাত হবে এর বন্টন কি হবে এইখানের মধ্যে বিস্তারিত বেশ কিছু আলোচনা রয়েছে আমরা এই বিস্তারিত জাকাতের পরিমাণ শর্ত এটাকে বর্ণনা করার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো দিনই দায়ী দায়িত্ব কি সেগুলো পালন করবে যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা চাঁদা সুফানা হুয়া তও বা করা ছাড়া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 তালাহু লিখে দিলেন যার মধ্যে জাকাত ফরজের শর্ত কি কট্টুক হলে জাকাত দিতে হবে যা আল্লাহ নবী আলিসাল্লাম মুসলমানদের প্রতি ফরজ করে দিয়েছিলেন আর যা আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে নির্দেশ করেছিলেন সেই কিতাবটি সেই চিঠিটি আমরা এবার আপনাদের কাছে পড়ে সংক্ষিপ্তভাবে অনুবাদ করে বোঝাবের চেষ্টা করব। আপনারাও বোঝার চেষ্টা করবেন এটাই হবে আমাদের আপনাদের কাছে দাবি এখানে লেখা ছিল ফিকুল্লে আরবাইন ওয়াইশরিনা মিনাল ইবিলি ফামা দুনাহা আল গানাম পাঁচটা ওট হলে জাকাত ফরজ হবে এর কম হলে জাকাত ফরজ হবে না পাঁচ থেকে নিয়ে চব্বিশটি উট হওয়া পর্যন্ত গানাম বা সাত আরবিতে বলে সেটা ছাগল অথবা ভেড়াদুম্বা উভয় শ্রেণীকে গানাম বলা হয় ফিকুল্লি খামসিন শাহ প্রতি পাঁচে একটা করে ছাগল দিতে হবে বা দুম্বা দিতে হবে তাহলে চব্বিশ এবং চব্বিশের নিচে যদি হয় তাহলে প্রতি পাঁচে একটা করে ছাগল আসবে ফাইজাবাল আঘাত খামসা ওয়া ইশরিন ইলা খামসি ওয়া সালাতিন ফাফিহা বিন্তু যদি পঁচিশ হয়ে যায় এবং পঁচিশ থেকে ৩৫ পর্যন্ত তাহলে ফাফিহা বিন্তু মাখাজ আউনসা তাহলে ২৫ থেকে ৩৫ পর্যন্ত যদি উটের সংখ্যা হয় তাহলে একটা বিন্তু মাখাজ দিত বিন্তু মাখাজ বলা হয় এক বৎসর যেই উটের বাচ্চার এক বছর অতিক্রান্ত করে সে দ্বিতীয় বছরে পড়েছে আর তার মা পেটে আবার নতুন বাচ্চা ধারণ করেছে একে বলা হয় বিন্তু মাখাজ তাহলে এক বছর পার হয়ে পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পড়েছে এমন বয়সের একটা উটের বেটি বাচ্চা দিতে হবে ২৫ থেকে ৩৫ পর্যন্ত হলে ফাইলাম তাকুন ফাইবনুলাবুন ইন্দাকার এক বছরের যদি না পাওয়া যায় তাহলে দুই বছরের বেটা বাচ্চা দিতে হবে উটের এই ২৫ থেকে পঁয়ত্রিশের মধ্যে ফায়দা সিত্তা সিত্তাউয়া সালাতিন এবার ৩৫ অতিক্রম করে যদি ছত্রিশ হয়ে যায় এলা খামসি আরবাইন পঁয়তাল্লিশ পর্যন্ত তাহলে ছত্রিশ থেকে নিয়ে পঁয়তাল্লিশ পর্যন্ত তাহলে তা কি করতে হবে দুই বৎসরের যে বিনতে লাবুন উনসা মানে বেটি বাচ্চা তাকে দিতে হবে দুই বৎসর অতিক্রম করে তৃতীয় বৎসরে পড়েছে এমন একটা বেটি বাচ্চা উটের দিতে হবে যদি ৩৬ থেকে ৪৫ পর্যন্ত হয়ে যায় ফায়দা বালাগা সিত্তাইন যদি ছিচল্লিশ থেকে ছিচল্লিশ অতিক্রম করে ছিচল্লিশ হয় এবং এ থেকে সিত্তিন ষাট পর্যন্ত ফাফিয়া হেক্কা তারুকা আল জামাল তাহলে ছিচল্লিশ থেকে ষাট পর্যন্ত যদি ওট হয় তাহলে তাকে একটা হেক্কারি হেক্কা মানে যেটা তিন বৎসর পূর্ণ হয়ে চার বৎসরে পড়েছে এবং পাল দেওয়ার সময় হয়ে গেছে এবং তার পিঠে বসা বা তাকে বাহন হিসেবে ব্যবহার করা সে উপযুক্ত হয়ে গেছে তাহলে ছিচল্লিশ থেকে ষাট পর্যন্ত দিতে হবে হেক্কা তিন বৎসর পূর্ণ হয়ে চার বৎসরে পড়েছে এমন একটা আউট ফাইদা বালাগাত ওয়াহেদাতম ওয়াসিদ্দিন একষট্টি যদি হয়ে যায় এলা খামসি ওয়াসাবিন পঁচাত্তর পর্যন্ত ফাফিহা যা যা তাহলে তাতে দিতে হবে চার বৎসর পূর্ণ হয়ে গেছে এবং পাঁচ বৎসরে অতিক্রম করেছে পড়ে গেছে এমন একটা উটের বাচ্চা দিতে হবে ফাইদা বালাগা সিত্তম ওয়াসাবিন যদি ছিয়াত্তর থেকে এলাতিস ইন নব্বই পর্যন্ত হয় ফাফিহা বিন তালাবুন তাহলে দুইটা বিনতে লাবুন বিনতলাবুন আমরা বলেছিলাম যেটা দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পড়েছে তাহলে ছিয়াত্তর থেকে নব্বই পর্যন্ত পড়লে তাকে দিতে হবে কত দিতে হবে দুইটা বিনতলাবুন অর্থাৎ দুইটা দুই বছর পূর্ণ উটের উটনি বাচ্চা বা মেয়ে বাচ্চাকে দিতে হবে ফাইজাবাল আঘাত এহেদাউন যদি একানব্বই হয়ে যায় এলাই শ্রীনমিয়া একানব্বই থেকে নিয়ে একশো পর্যন্ত যদি হয় তাহলে কি করতে হবে তাকে দিত ফাফিহা হেক্কাতানি তারুকাতা আল জামাল তাহলে তিন বৎসর পূর্ণ হয়ে চার বৎসরে পড়েছে এমন দুইটা উটের বাচ্চা দিতে হবে যেটার এখন গর্ভধারণের বয়স হয়ে গেছে ফায়দা জাদাত অমিয়া যদি একশো বিশের উপরে বেশি হয় ফাফি কুল্লে আর ইনা বিনতুলাবুন তাহলে প্রতি চল্লিশে একটা করে বিনতুলাবুন অর্থাৎ দুই বছর বয়স পূর্ণ হয়ে তৃতীয় বৎসরে পড়েছে সেটা তার ব্যাপার তবে ঐচ্ছিকের উপরে তার উপরে বাধ্য করা কিছুই থাকবে না অফিস সদাকাতিল গানাম এটা হলো উটের আর গানাম গানাম বলতে ছাগল ভেড়া দুম্বা সবগুলি চলে আসে এগুলির জাকাতের নিয়ম হলো ফিসা এমাতেহা অর্থাৎ যেগুলি মাঠে চড়ে খায় আমরা এখানে পশু সম্পদের জাকাতের নিয়ে আলোচনা করছি পশু সম্পদের চার শ্রেণীর পশুর প্রতি জাকাত ফর হবে একটা হলো উট একটা হলো গরু একটা হলো ছাগল আরেকটা হলো ভেড়া দুম্বা এই বাহিমাতুল আনাম যেগুলি এগুলির উপরে জাকাত ফরজ হবে শর্ত এক নম্বরে সায়েমা হতে হবে সায়েমা মানে বছরের বেশিরভাগ অংশ সে মাঠে ঘাস খেয়ে জীবন ধারণ করে তার জন্যে চারা বা খাদ্য কিনে তাকে দিতে হয় না তাহলে যদি বছরের বেশির অংশ বাইরের ঘাস খেয়ে বড় হয় লালিত পালিত হয় এবং এটা ব্যবসার জন্য না হয় এটা কোনো কাজের জন্য না হয় এটা চোরে খায় এটা দুধ খাওয়ার জন্যে বংশ বাড়াবের জন্যে তাহলে সেখানে জাকাত ফরজ হবে আর যদি এমন হয় যে বেশিরভাগ বছরের অংশ তা বা পুরো অংশ সময় তাকে যেমন এখন গরু ফার্মে দেখা যায় পুরো সময় তাকে চারা দিতে হয় তার খাওয়া দাওয়া ব্যবস্থা করতে হয় তাহলে এদের উপরে জাকাত ফরজ হবে না তাহলে সায়েমা মাঠে চরে খায় এমন একটা শর্ত আমরা পেয়ে গেলাম আরেকটা বললাম যে চার শ্রেণীর পশুর প্রতি জাকাত ফরজ হবে সেটা আমরা পেলাম এরপরে সংখ্যার ক্ষেত্রেও আমরা দেখছি উঠ পাঁচটার কম হলে জাকাত ফরজ হবে না পাঁচ থেকে নিয়ে চব্বিশ হলে কত এরপরে কত এরপরে কত যেটার বর্ণনা ইতিমধ্যে আমাদের কাছে এসে গেছে এবার ছাগলের জাকাত সম্পর্কে বলছেন যে ইদা খান ওমিয়া সাহাতিন সাহাতুন যদি চল্লিশ থেকে নিয়ে একশো পর্যন্ত ছাগল কাউরি কাছে থাকে বা ভেড়া দুম্বা থাকে তাহলে একটা ছাগল তাকে জাকাত হিসেবে বের করতে হবে আলা ইসরিন একশো বিশের যদি বেশি হয়ে যায় দুইশো পর্যন্ত ফাফি তাকে দুইটি ছাগল দিতে হবে বা ভেড়া দুম্বা দিতে হবে তাহলে চল্লিশ থেকে চল্লিশের কমে তাহলে জাকাত ফরজ না চল্লিশ থেকে একশো পর্যন্ত একটা আবার একশো থেকে দুইশো পর্যন্ত দুইটা ছাগল বা ভেড়া দম্বা দিতে হবে ফাইদাজাত আলামিয়াতেন যদি দুইশোর অতিরিক্ত হয় দুইশো এক তিন এভাবে হয় এলা সালাসেমিয়া তিনশো পর্যন্ত ফাফিহা সালাস ও শিয়া সেখানে তিনটা ছাগল দিতে হবে বের করতে হবে এটা ফরজ ফাইদাজাত আলা সালাসেমিয়া যদি তিনশোর বেশি হয়ে যায় তাহলে কি হবে ফাফি কুল্লি মিয়া তিন শাহ তাহলে প্রতি একশোতে একটা করে ছাগল দিতে হবে ফায়দা কানাত যদি চল্লিশ পুরতে মাঠে চড়ে খায় বা বছরের বেশি সময় মাঠের ঘাস খেয়ে বাঁচে নিজেকে সেখানে খাদ্য দা সংগ্রহ বা সরবরাহ করতে হয় না চল্লিশে যদি একটাও কম থাকে তাহলে তার জাকাত দেওয়া লাগবে না তাহলে জাকাত দেওয়া লাগবে না ইল্লা আইয়া শাহ কিন্তু ছাগলের মালিক বা ভেড়া দুম্বার মালিক যদি নিজের পক্ষ থেকে দিয়ে দেয় সেটা ভিন্ন ব্যাপার সেটা হবে অতিরিক্ত মনে করেন দুইজনের বিশটা বিশটা করে কি রয়েছে ছাগল রয়েছে এখন সদকা আদায় করতে যিনি যাবেন জাকাত সরকারের পক্ষ থেকে এখন দুইজনের যদি একসঙ্গে চল্লিশ হয়ে যায় তাহলে একটা ছাগল হয়ে যাবে তাল্লানি বলছেন যে দুইজনেরটা এক জায়গায় করবে না আবার এটাও হতে পারে যে এক জায়গায় করলে কি হবে দুইজনের মনে করেন চল্লিশ চল্লিশ রয়েছে এক জায়গায় করলো তাহলে আশি হয়ে গেল তাহলে একটা আসবে আলাদা হলে দুইটা তাহলে কি করবে না মোতাফারেক দুই জায়গায় যদি থাকে এক জায়গায় করবে না সে জাকাত আদায়কারী হোক অথবা যারা এই মালিক তারা হোক কারণ করলে এতে কি ফাঁকি দেওয়া হবে অথবা জুলুম করা হবে যদি এক জায়গায় করেন দুই জায়গারকে তাহলে যদি সরকারি যিনি কর্মচারী তাহলে যারা এই ছাগলের মালিক তাদের প্রতি জুলুম হবে আর তারা যদি ভিন্ন করে দেয় তাহলে জাকাত তাদের প্রতি ফরজ হবে না আর ক্ষেত্রে গরিব মিসকিনদের প্রতি জুলুম করা হবে এটা শরীয়তে হারাম ওলাই ফাররা কোবাইনা আইন আর দুইজন এক জায়গায় ছিল এক জায়গায় ব্যবসা বাণিজ্য করতো দুইজনকে ভিন্ন করা যাবে না আলাদা করা যাবে না যদি আলাদা করে তাহলে কি হবে দুইজনকে যখন আলাদা করা হবে তখন জাকাত বেশি হতে পারে অথবা কম হতে পারে এই জন্য নিঃসাদ খাসিয়াত সাদাকা জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে ভয় করার কারণে এই ধরনের দুইজনকে এক জায়গায় করা বা এক জায়গায় ছিল দুইজনের ব্যবসা ভিন্ন করে দেওয়া এগুলি কিন্তু শরীয়তে জায়জ নেই হারাম আর যদি এমন হয় দুইজন একসঙ্গে একই জায়গাতে তাদের ব্যবসা চলতেছিল বা একই জায়গাতে লালন পালন করতেছিল তাহলে বিশ্বাবিয়া যদি দুইজন একসঙ্গে থাকে তাহলে সৎকার ক্ষেত্রে দুইজনের মধ্যে ভাগ হবে মনে করেন বিশ বিশ করে চল্লিশ একসঙ্গে ছিল এখন একটা ছাগল তার প্রতি ফরজ তাহলে এই যে একটা ছাগলের দাম যা হয় এটা হাফ হাফ করে দুইজনে বহন করবে এখানে একজন নেবে আর একজন বেঁচে যাবে তা চলবে না ওলা ইউখরাজ ফিসাদাকাতে হারেমা যেটা বুড়ো হয়ে গেছে চলতে পারে না সেটা জাকাত আদায় হবে না ওলা আদা তো আওয়ার আর যেটা অসুস্থ বা দোস্তুটি রয়েছে সেটাও জাকাত বের করা যাবে না ওয়ালা তাইসুন ইল্লা শাল মোসাদ্দেক আর তাইস মানে পাঠা যেটা হবে যার মাধ্যমে ছাগল ভেড়া দুম্বার কি করা যায় বা উটেরও যদি হয় বা গরুর হয় ষাঁড় হয় যার মাধ্যমে কি বেটি ওটকে বা গাভীকে বা ছাগল ভেড়া দুম্বাকে কি করা হয় পাল দেওয়া হয় সেইটাকে কি করা হবে নেওয়া যাবে না কারণ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে মালিক কারণ মালিক সেটার প্রয়োজন রয়েছে তার তবে কিন্তু যদি যিনি এটা বের করবেন মালিক সে যদি দেয় পাঠা বা ষাঁড় বা ওটের সেটা তখন বেটাটাকে নেওয়া জায়জ হবে যার মাধ্যমে পাল দেওয়া হয় এটা জায়জ হবে এই হলো ছাগলের উট ভেড়া দুম্বার একটা তার নেশা বা পরিমাণ কর্তুক হলে কর্তুক দিতে হবে এটা আমরা জানতে পারলাম এরপর আস অফির রেখা ফি মিয়াতাই দিরহাম রবুল অসর আর যদি চাঁদি হয় চাঁদির মধ্যে জাকাতের পরিমাণ নেশাব হলো কি দুইশো দিরহাম আর দুইশো দিরহাম যদি হয় সেটা বর্তমানে পাঁচশো পঁচানব্বই গ্রাম রবুল অসুর অর্থাৎ আড়াই পার্সেন্ট করে আপনার শতকরা আড়াই যদি চল্লিশে এক একশোতে আড়াই পার্সেন্ট যদি জাকাত বের করেন তাহলে সেটা ফরজ আদায় হয়ে যাবে ফাইল্লাম তখন ইল্লা তিস ফালাই সাফিহা সাদাকা আল্লাহ নবী বলেন যদি একশো নব্বই বা পঁচানব্বই বা নিরানব্বই যদি হয় বা সাড়ে নিরানব্বই যদি হয় তাহলে তার প্রতি জাকাত ফরজ হবে না কারণ ফরজ হওয়ার জন্য নেশাব শর্ত আর সেটা হলো দুইশো দিরহাম আর দুইশো দিরহাম মানে আমাদের বর্তমান গ্রামের মাপে যেটা গ্রাম দিয়ে আমরা বা কিলোর মাপে সেটা হলো পাঁচশো পঁচানব্বই গ্রাম তবে যদি মালিক ইচ্ছা করে কিছু দিয়ে দেয় কম এখনও নেশাব পূর্ণ হয় নাই তিনি যদি দিয়ে দেন তাহলে সেটা তার ব্যাপার আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে আমরা বিদায়ের আগে আপনার জন্য দোয়া করি আমরা যাদের প্রতি জাকাত ফরজ এটার নিয়ম জেনে আমরা যেন জাকা ঠিকমতো আদায় করি আল্লাহ আমাদেরকে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 মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা